ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শকবৃন্দ আমরা এ অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব যে বিষয়টি একজন মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে প্রয়োজন অনুভব করে থাকে সে বিষয়টি হলো আর দোয়া ইল্লাহ আজ্লা আল্লাহ সুবাহ আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন লাইসা সেই আকরামু আল্লাহ মিনাদ দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়ার চেয়ে ভালো জিনিস কোনো আর নেই কারণ দোয়া এর মাধ্যমেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের মহত্ব আল্লাহ রাবুল্লাহ আলমিনের বরত্ব তার প্রভুত্ব ফুটে উঠে প্রকাশ পায় আল্লাহ রাবুল্লাহ আলমিনের মহত্ব ও বরত্বের বিকাশ ঘটে যখন মখলুক তার সৃষ্টিজীব তার বান্দা তার কাছে যখন ধর্ণা দেয় তার কাছে যখন প্রার্থনা করে তখন এই দোয়া এর মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের বরত্ব মহত্ব তিনি যে স্রষ্টা তিনি যে সব কিছুর পরিচালক সব কিছুর মালিক সে বিষয়টি ফুটে উঠে এজন্যই রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলেন আফদালুল ইবাদতিয়া দোয়া সবচেয়ে উত্তম আবাদত হলো ফজিলতপূর্ণ আবাদত হলো দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন এ প্রসঙ্গে বলেন নবী সাল্লাহ আলী হোসাল্লাম সেই হাদিসে উল্লেখ করছেন আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া গ্রহণ করব তোমাদের ডাকে আমি সাড়া দেব ইন্নাল্লাদিনা ইস্তাকবিরুন আন ইবাদাতি যারা আমার এই আবাদতকে দাম্ভিকতাবশত বর্জন করে সৈয়দ হলুনা জাহান্নামা দাখিরিন সে লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে এ আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন দোয়া এর গুরুত্ব তাৎপর্যকে আরও ভালোভাবে তুলে ধরেছেন অর্থাৎ কোনো ব্যক্তি যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবে তখন সে ব্যক্তির মাঝে কোনো অহংকার গর্ব ও দাম্ভিকতা থাকতে পারে না আর যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবে না সে ব্যক্তির মাঝেই যেন অহংকার দাম্ভিকতা ও গর্ব প্রকাশ পায় কারণ নিজেকে সে বড় মনে করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ধর্ণা দেওয়া বা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আত্মসমর্পণ করা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ছোট হওয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কিছু আবেদন নিবেদন করাটাকে সে প্রয়োজন মনে করে না এটি হলো একটি বড় ধরনের দাম্ভিকতা বড় ধরনের অহংকার আল্লাহ রাবুল্লাহ আলমিন এর বিনিময়ে জাহান নামে লাঞ্ছিত করে ঘৃণার পাত্র বানিয়ে এর পরিণামে শাস্তি দেবেন জাহান নামে একজন মানুষ আল্লাহ রাবুল আলমিনের কাছে তার জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে প্রতিটি ক্ষেত্রেই সে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবে এটাই হলো একটি বান্দা আল্লাহ রাবুল আলমিনকে যে স্বীকার করে আল্লাহ রাবুল আলমিনকে যে মেনে চলে তার প্রমাণ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বা পূর্ববর্তী নবীদের জীবনেও যদি আমরা খোলে দেখি তাদের জীবনীগুলি যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে পাওয়া যায় যে তারা সব সময় সকল মুহূর্তে সুখে দুঃখে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে স্মরণ করেছেন সুখে দুঃখেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই তারা ধর্ণা দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই তারা ফিরে গেছেন এটাই হলো নাবি রাসুলদের সর্বশ্রেষ্ঠ বান্দা হওয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য একই সূত্রে যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের খাঁটি বান্দা হতে চায় তাকে অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে বেশি ধর্ণা দিতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বেশি স্মরণ করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বেশি চাইতে হবে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মান্লামিয়াস আলিল্লাহ ইয়কদেব আলাইহি যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চাইবে না আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন তার প্রতি রেগে যান তার প্রতি অসন্তুষ্ট হন তাই এখানে আল্লাহ এবং মাখলুক এর মাঝে একটি বড় ধরনের পার্থক্য হলে এই মানুষের কাছে কোনো যদি আবেদন করা হয় মানুষের কাছে যদি কিছু চাওয়া হয় তখন মানুষ অপছন্দ করে মানুষ এতে অসন্তুষ্ট হয় কারণ মানুষ দিতে চায় না নিজেই সেটিকে সংরক্ষণ করে রাখতে চায় অপরদিকে আল্লাহ সুবাহানা হুয়া চালা তিনি ভিন্ন বৈশিষ্ট্যের তিনি হলেন দেওয়াই তার কাছে সবচেয়ে প্রিয় বিষয় তাই তার কাছে যে চাইবে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটিকেই তিনি পছন্দ করেন এজন্যই বেশি বেশি দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে করা সেটি আল্লাহ রাবুল্লাহ আলমিন একটি প্রিয় আবাদত হিসাবে গ্রহণ করেছেন এবং প্রিয় আবাদত হিসাবে স্বীকৃতি দিয়েছেন প্রিয় বন্ধুরা আসুন এই দোয়াটি যেন আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে সঠিকভাবে গ্রহণযোগ্য হয় সেজন্য যে নীতিমালাগুলি রয়েছে সেগুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তার পূর্বে আমি আরও বলতে চাই আসলে দোয়া এমন একটি বিষয় যে যত দোয়া করবে এতে কখনো সে হতভাগা হবে না বা কখনো সে ব্যর্থ হবে না বা কখনো সে নিজেকে অসফল কামে হয়ে যাবে বলে কখনো মনে করবে এটা ঠিক হবে না বরং দোয়া করা এর মাধ্যমে তার মর্যাদা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে তার সম্পর্ক আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে তার বন্ধুত্ব এটি আরও গভীর হয়ে উঠবে আরও মজবুত হবে যেমন পূর্ববর্তী নবী রসুলগণ তারাও একইভাবে বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বলছেন তারা বলছেন ইব্রাহিম আলী সালাতাম বলছেন আমি আমার রবের কাছে দোয়া করব। এবং আশা রাখছি আমি আমার রবের কাছে দোয়া করার মাধ্যমে কখনো আমি হতভাগা হব না আমি দুর্ভাগা হব না বরং তার কাছে দোয়া করার মাধ্যমে আমি সৌভাগ্যশীল হব আমি আরও তার কাছে নৈকট্য লাভ নৈকট্য অর্জন করার সুযোগ পাব অনুরূপভাবে একইভাবে জাকারিয়া আলী হিসালাতাম তিনিও বলেন ওয়ালাম আকুন হেরাব আপনার কাছে দোয়া করার মাধ্যমে আমি কখনো হতভাগা হব না কখনো দুর্ভাগা হব না আমি কখনো আমার মান মর্যাদা কখনো হানি হবে না বরং আপনার কাছে দোয়া এর মাধ্যমে আমার মর্যাদা আমার সম্মান আমার আরও মর্যাদা ও সফলতা আরও বৃদ্ধি পাবে প্রিয় বন্ধুরা একজন মমিন মুসলিমের কর্তব্য হলো যদি সে নিজের সম্পর্ককে আল্লাহ রাবুল আলমিনের সাথে আরও গভীর করে নিতে চায় যদি সে আল্লাহর আরও নৈকট্য অর্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই দোয়া এ বিষয়টির গুরুত্ব দিতে হবে তাকে সকল মুহূর্তে আল্লাহ রাবুল আলমিনের কাছেই শরণাপন্ন হতে হবে সম্মানিত ভাইরা আমার আসলে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা দরকার আমরা অনেক সময় মনে করে থাকি যে আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করছি কিন্তু দোয়া এর ফলাফল যখন সরাসরি পাই না আমরা মনে করি যে আসলে দোয়া আর করে কি লাভ আমরা নিরাশ হয়ে যাই আমরা যেন মন নষ্ট করে ফেলি না তা কখনো নয় বরং আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বলেন যে মানুষ যখনই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রাবুল্লাহ আলমিন এর বিনিময়ে তাকে যে কোনো তিনটি বিষয়ের একটি বিষয়কে দান করেন হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন যে বিষয়টি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা হয় চাওয়া হয় সেটি আল্লাহ রাবুল্লাহ আলমিন সরাসরি তাকে দিয়ে দেন যদি দেওয়াটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন ভালো মনে করেন তার জন্য কল্যাণকর মনে করেন তাহলে সেটি দিয়ে দেন অথবা আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই বিষয়টি দেওয়াটা যদি কল্যাণকর মনে না করেন তাহলে দ্বিতীয় পর্যায় হলো এই দোয়া এর বিনিময়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেয়ামতের দিন তাকে প্রতিদান দেবেন সেই প্রতিদান আল্লাহ রবুল্লাহ আলমিন নিজের কাছে সংরক্ষণ করে রাখেন যে প্রতিদান এ দোয়া এর বিনিময় কেয়ামতের দিন আল্লাহ রবুল্লাহ আলমিন দেবেন অথবা এমনও হতে পারে যদি সেটাও নাও হয় তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন এ দোয়া এর বিনিময় তার আসন্ন যে সমস্ত বিপদাপদ সেই বিপদাপদগুলি থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে রেহাই দান করেন সেগুলি থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে মুক্ত রাখেন সুতরাং একজন মমিন মুসলিম সে তার দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে করার মাধ্যমে কখনো নিরাশ হবে এটি হওয়া উচিত নয় তার জেনে নেওয়া উচিত যে হয় সে দোয়া এর যে বিষয়টি সে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আবেদন করছে সেটি পেয়ে যাবে অথবা আল্লাহ রবুল্লাহ আলমিন এর বিনিময়ে তার আসন্ন বিপদ আপদগুলিকে আল্লাহ রবুল্লাহ আলমিন দূর করে দেবেন অথবা এর বিনিময়ে আল্লাহ রবুল্লাহ আলমিন কেয়ামতের দিন আখেরাতে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে যা যা এর প্রতিদান দান করবেন সাহাবাই কেরামগণ রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছে যখন এভাবে নির্দেশনা শুনলেন নির্দেশনা শুনে সাহাবাই কেরামগণ বললেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ রাবুল আলমিনও বেশি বেশি দিবেন প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবারও আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ প্রিয় দর্শক বৃন্দ আমরা দোয়া এর তাৎপর্য সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনেছি এখন আমরা দোয়া এর কিছু হুকুম আহকাম সম্পর্কে আলোচনায় আসব আল ইখলাস ফি দোয়া এই দোয়া আমরা একনিষ্ঠভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্টি করার লক্ষ্যেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই এ দোয়া আমরা সম্পাদন করব আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই এ প্রার্থনা আমরা করব তাই এই দোয়া এর প্রথম যেটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে আলী ইখলাস আল্লাহ রাবুল্লাহ আলমিন আনিল ক্যারিমি এ সম্পর্কে বিভিন্নভাবে বলেন যেমন এক আয়তে আল্লাহ বলছেন ও ওদৌহু মুখলিসিন আল্লাহদ্দিন তোমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করো মুখলিসিন আলাহদ্দিন একমাত্র ভাবে তার জন্যই সম্পাদন করে এ দোয়া তোমরা তার কাছেই করো অতএব দোয়া এর প্রথম শর্ত সেটি হতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই কাউকে শোনালো বা কাউকে দেখানো বা আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অনেক দোয়া করি আমি খুব কান্নাকাটা করে খুব কাকতি মিনতির সাথে দোয়া করি এগুলি ভাব মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কেউ দোয়া করে থাকে বা মানুষকে শোনানোর উদ্দেশ্যে যদি এভাবে কেউ দোয়া করে থাকে তাহলে জেনে নিতে হবে এ দোয়া কখনো কবুল হওয়ার আশা করা যায় না বরং আল্লাহ রাবুল আলমিনের কাছে যদি আমরা দোয়া কবুল হওয়ার আশা করি তাহলে সেই দোয়ার মাঝে কোনো রকমের মানুষকে দেখানো বা মানুষকে শোনানো বা মানুষের কোনো প্রশংসা পাওয়া বা ইত্যাদি এই বিষয় বা এগুলি কখনো উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই ধর্ণা দেওয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনকে স্মরণ করা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই চাওয়া তাই এটি হচ্ছে দোয়া কবুলের একটি অন্যতম প্রথম শর্ত ঠিক একইভাবে আমরা যদি এরপরে এই শর্তগুলি আরও অন্যান্য লক্ষ্য করে থাকি সেই দোয়া কবুলের শর্তের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আদামুল ইস্তেজাল দোয়া কবুলের ক্ষেত্রে তড়িঘড়ি না করা কারণ দোয়া করব আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার কাছে বিষয়টি তার ইচ্ছাধীন তিনি ইচ্ছা করলে বা তিনি ভালো মনে করলে আমার জন্য সেটি কবুল করবেন এবং তাড়াতাড়ি আমাকে সেটি দেবেন আবার যদি তিনি ভালো এটা না মনে করে থাকেন তাহলে আমার জন্য আমাকে সেই বিষয়টি তাড়াতাড়ি দেবেন না বরং সেটি যখন সময় সুযোগ হবে তখনই তিনি আমাকে দেবেন তাই এই দোয়া কবুলের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে আদামুল ইস্তেজাল অর্থাৎ দোয়া এর ফলাফল পাওয়ার ক্ষেত্রে তড়িঘড়ি না করা এ প্রসঙ্গে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলেন বান্দার দোয়া আল্লাহ রাবুল আলমিন সর্বদাই কবুল করে থাকেন যতক্ষণ তার মাঝে এই বিষয়গুলি না থাকে প্রথম হলো সে যদি কোনো অপরাধের বিষয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চেয়ে থাকে গুনাহের বিষয়ে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে প্রার্থনা করে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই বিষয়টি তার জন্য কখনো কবুল করেন না বা সেটি দেবেন না দ্বিতীয় বিষয় আউকাতিয়াহতি রাহমিন যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে দোয়া করে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই দোয়াও কখনো কবুল করেন না তৃতীয়ত দোয়া করার সাথে সাথে যদি এর ফলাফল কেউ পেতে চায় আল্লাহ রাবুল আলমিন এমন দোয়াও সাধারণত কবুল করেন না তাই দোয়া কবুল হওয়ার আশা করলে আমাদেরকে এই স্বভাবটিকে বর্জন করতে হবে বরং মনে করতে হবে এটি যে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে এটি আমার প্রয়োজনীয় জিনিস আমি চাচ্ছি প্রয়োজনীয় জিনিস আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ রবুল্লাহ আলমিন যদি আমার জন্য কল্যাণ মন করে থাকেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন ভালো মনে করবেন তখনই তিনি আমাকে দেবেন সেই রকমই আল্লাহ রবুল্লাহ আলমিনের ইচ্ছা দিন সে বিষয়টি আর আমার বিষয় হলো আমি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে গুরুত্ব সহকারে আমি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে জোর দাবি সহকারেই আমি সে বিষয়টি প্রার্থনা করব। প্রিয় বন্ধুরা আমার আরেকটি অন্যতম শর্ত সেটি হচ্ছে আদ দোয়া বিল খাইর কখনো অকল্যাণের বিষয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করলে সেগুলি আল্লাহ রবুল্লাহ আলমিন কখনো কবুল করেন না যে এটি আমরা পূর্বের হাদিস থেকেই জানলাম অতএব দোয়া হতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে ভালো বিষয়ে কল্যাণকর বিষয়ে শরীয়তসম্মত বিষয়ে কখনো দোয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে শরীয়ত গর্হিত বিষয়ে শরীয়ত বর্জনীয় বিষয়ে যদি করা হয়ে থাকে আল্লাহ রাবুল আলমিন সেগুলিকে কবুল করেন না বরং দোয়া কবুলের জন্য আমাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সে বিষয়টি হচ্ছে আমার যে বিষয় আমি চাচ্ছি সে বিষয়টি শরীয়তসম্মত কি না সে বিষয়টি শরীয়ত অন্তর্ভুক্ত কি না অনুরূপভাবে দোয়া কবুলের আর একটি অন্যতম শর্ত সেই শর্তটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে এই মনোভাব নিয়ে যে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছি সেই নিজেকে আল্লাহ রাবুল আলমিনের কাছে যেন এমনইভাবে উপস্থাপন করা যে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি চাচ্ছি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে আমি পাবো এই ধরনের আশা দৃঢ় একটি বিশ্বাস দৃঢ় একটি আল্লাহর প্রতি এ ধরনের আস্থা রেখেই সেই দোয়া করা উচিত কারণ কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে কিন্তু সে এক্ষেত্রে যেন গাফেল অর্থাৎ কি দোয়া করছে কি বলছে না বলছে সে নিজেও সচেতন নয় নিজেও বুঝছে না দোয়া করতে হয় তাই শুধু দোয়া করছে এ ধরনের যদি দোয়া হয়ে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই দোয়া সাধারণত কবুল করেন না তাই দোয়া এ কবুলের একটা অন্যতম শর্ত আমি আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে কি চাচ্ছি কি বলছি সে বিষয়টি আমাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং খুবই আন্তরিকতার সাথে এ দোয়া হতে হবে যদি গাফিল হয়ে আমি আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে দোয়া করি তাহলে সেই দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করবেন না যেমন এভাবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ও দোল্লাহ ও আংচুম্মু নাবিল আবিল ইজাবাচি ও আলামু আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন রাসুল সাল্লাম বলেন তোমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করো এবং এই রাখো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাদের দোয়া কবুল করবেন দোয়া তিনি শুনবেন দোয়া তিনি সাড়া দেবেন আর জেনে রাখো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে ব্যক্তি গাফেল হয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করে কি দোয়া করছে সে নিজেও বুঝছে না নিজেও উপলব্ধি করছে না এবং উদাসীন মনে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন কখনো কবুল করেন না প্রিয় বন্ধুরা আমার দোয়া কবুলের আরেকটি অন্যতম শর্ত মানুষ যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যত রকমের দোয়া এর বৈশিষ্ট্য রয়েছে দোয়া এর আদব রয়েছে দোয়া এর নিয়মকানুন রয়েছে সবগুলি যদি ভালোভাবে পালন করে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি তার মাঝে না থাকে তাহলে সেই দোয়া কবুল হওয়ার আশা করাটা খুব কঠিন হয়ে যায় তাই সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো এতাবাতুল মাকাল অর্থাৎ মানুষ সে যা কিছু খাবে তার রুজি সব কিছু যেন হালাল হয় সব কিছু যেন পবিত্র হয় তার খাওয়া বস্ত্র পানীয় আহার সব কিছু যেন তার পবিত্র হয় হালাল হয় এটি দোয়া কবুলের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত এই প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে একটি দীর্ঘ হাদিস এসেছে তিনি সেই হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলছেন ইয়া আইহান্নাস ইন্নাল্লাহ তয়িবুন লা ইকবালু ইল্লা তয়িবা হে মানব সকল জেনে নাও আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি হলেন পবিত্র অতএব তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিসকে কখনো গ্রহণ করেন না কখনো কবুল করেন না ও আল্লাহ আমার আল মমিন বিমা আমার বিহি আল মুরসালিন আর আল্লাহ রাবুল্লাহ আলমিন মমিনদেরকে সেই নির্দেশই দিয়েছেন যেই নির্দেশ তিনি মুরসালিন সকল নবী রাসুলদেরকে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটি কি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইয়া আই হর রসুল কুলু মিনা তৈবাত ওয়া আমালু সালিহা ইন্নি বিমা আলিম আল্লাহ আলমিন বলেন হে রাসুল সকল তোমরা কি করো তোমরা তোমরা পবিত্র খাও ও আমালু সালেহা এবং তোমরা সৎকর্মশীল হও ইন্নি বিমা আলিম তোমরা যা কিছু করছো আমি সে সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছি অনুরূপভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন রাসুলদেরকে নির্দেশ দিয়েছেন একই সূত্রে আল্লাহ রাবুল্লাহ আলমিন যারা মৌমিন তাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইহল্লাদিনা আমানু কুলো মিং রজক ওহে যারা ইমানদার তোমরা খাও এমন সব বিষয় যা আমি তোমাদেরকে রিজেক দিয়েছি সেগুলি থেকে পবিত্র যেগুলি সেই পবিত্র বিষয়গুলি তোমরা খাও অর্থাৎ খাওয়া যেন অবশ্যই তোমাদের হালাল হয় রুচি যেন তোমাদের হালাল হয় এরপরে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই বিষয়টিকে আরও ফুটিয়ে তুলছেন তিনি একটি দৃষ্টান্ত দিয়ে তিনি বলছেন যে রাজুল ইউতিল আসফার আস হাসা আহবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা يقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন যেমন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি সে দীর্ঘ সফর করে আসলো অর্থাৎ দীর্ঘদিন ধরে সে সফরে রয়েছে কারণ দোয়া কবুলের কতগুলি দিক রয়েছে এক হলো সফরে দোয়া কবুল হয়ে থাকে দ্বিতীয় হলো যদি মানুষ খুব জীর্ণ ছিন্ন কাকুতি মিনতি অবস্থায় দোয়া করে এই ভাব ভঙ্গিমায় তাহলে দোয়া কবুল হয়ে থাকে তৃতীয় হলো মানুষ যদি হাত তুলে দোয়া করে থাকে তাহলেও সে দোয়া কবুল হয়ে থাকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এমন একজন ব্যক্তি সে দীর্ঘদিন যেন সফরে রয়েছে আবার সে যেন তার জীর্ণশীর্ণ অবস্থা শরীর যেন ধুলায় মলিন হয়ে গেছে মাথার চুলগুলি যেন এলোমেলো ভাব এবং সে যেন খুবই কাকুতি মিনতি ভাব নিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দুটি হাত আকাশের দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করছে ইয়া রব্বি ইয়া রব্বি বলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কিন্তু বিষয়টি হলো সে যা খেয়েছে তার খাওয়া এবং তার পানীয় এবং তার পোশাক এবং কি তার শরীর গড়ে উঠেছে সেটি সব যেন হারাম দিয়েই সেগুলি গড়ে উঠেছে ফা আন্না ইউস্তেজা বলি দালিকা যার খাদ্য এবং পানীয় ও পোশাক সব কিছুই এমনকি নিজেও সে হারাম থেকে গড়ে উঠেছে এমন ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কবুল হতে পারে তাই আসুন আমরা যদি আমাদের দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কবুল করতে চাই কবুল করাতে চাই আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটিকে গ্রহণ করবেন বলে আমরা আশা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই সমস্ত বিষয়গুলি স্মরণ রাখতে হবে এবং এই বিষয়গুলির আলোকেই আমাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে হবে আসুন আমরা যেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া কবুল হওয়ার আশা করার পূর্বেই আমরা সেই ধরনের প্রস্তুতি নিতে পারি নিজেদের খাদ্য নিজেদের রুজি নিজেদের সব কিছু হালাল করে নিতে পারি তাহলে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আশা করতে পারবো যে আমাদের দোয়াগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কবুল হয় ইমাম ইবন কাসির রহমাহুল্লাহ এ আয়াতটির বর্ণনা করতে গিয়ে সেখানে তিনি একইভাবে নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি সায়দ বিন আবি ওকাস রদি আল্লাহ চাল আনহু তিনি রসুল সাল্লাহ সাল্লামের কাছে আবেদন করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের দোয়া আল্লাহ রাবুল আলমিন দোয়া করলেই কবুল করে নেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে পরামর্শ দিলেন আতে তো আমাক তুমি কি করো তোমার খাদ্য সেটাকে হালাল করো সেটাকে পবিত্র করো তাহলে তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে আল্লাহ রবুল্লাহ আলমিন যাদের দোয়া করলেই শুধু কবুল করে নেন ঠিক একইভাবে দোয়া কবুলের আরও যেগুলি শর্ত রয়েছে সেই শর্তগুলির মধ্যে বা যেই বিষয়গুলি রয়েছে সেগুলির মধ্যে একটা অন্যতম বিষয় তা হলো দোয়া এর শুরুতেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা করে নবী সাল্লাহ আলী ওসাল্লাম এর উপর সালাত ও সালাম পেশ করার মাধ্যমে সেই দোয়া করা এভাবে যদি দোয়া করা হয় তাহলেও আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই দোয়া কবুল করে থাকেন যেমন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম হাদিসে এসেছে তিনি বলেন কুল্লু দোয়া ইন মাহজুবন হাত্তা আলান্নবী আলান সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলেন কুল্লু দোয়া ইন মাহজুবন সব দোয়াগুলি যেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যায় না সেগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন এবং দোয়া এর মাঝে যেন একটি আড়াল হয়ে যায় যতক্ষণ হাত্তা ইউসাল্লি আলেন নবী নবী সাল্লাহ আলী হোসাল্লাম এর উপর যতক্ষণ না সলাদ ও সালাম পেশ করা হয় তাই নবী সাল্লাহ আলী হুসাল্লাম এর উপর সালাত সালাম পেশ করা দোয়া কবুলের জন্য একটি অন্যতম বিষয় বরং এ প্রসঙ্গে আরও একটি হাদিসও এসেছে সাহাবি বলতেছেন যে বাইনামা রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম কায়দান রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম একদিন আমাদের মাঝে বসে রয়েছেন এমনইভাবে একজন ব্যক্তি আসলেন এসে তিনি সলাত আদায় করলেন সলাত আদায় করে তিনি সাথে সাথেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া শুরু করলেন আল্লাহ ফিরলি ইত্যাদি ইত্যাদি আল্লাহ আমাকে ক্ষমা করুন এভাবে এভাবে তিনি দোয়া শুরু করলেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাকে বললেন যে তুমি যদি যখন দোয়া করতে চাও তাহলে কি করো সর্বপ্রথম তুমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা করো অতঃপর তুমি আমার উপর সালাদ পেশ করো এরপর তুমি আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমার দোয়া কবুল করবেন তাই এই বিষয়গুলি মেনে আমরা সুন্দরভাবে যদি আল্লাহর কাছে দোয়া করি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখরি দাওয়ানা হামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan Bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight